এসব মানহাজ গোপনকারী বক্তা আছে তাদের কিছু সংশয় আছে বিদাতি মানহাজের বক্তা আর মানহাজকে গোপন রেখে সালাফিদেরকে ধোকা দিচ্ছে আর বেদাতিরকে ধোকা দিচ্ছে মাঝামাঝি চলছে এটা হয়েছে নেফাফ বা মুনাফেকের চরিত্র আল্লাহ কোন বর্ণনা করেছেন যে মাঝামাঝি দেওয়া ওদের কিছু সংশয় আছে মানে কিছু খোঁড়া যুক্তি আছে যেই কারণে ওরা মানহাজকে ক্লিয়ার করতে চায় না তার মধ্যে একটি হচ্ছে যেটা আমার এই একুশ বছরের সৌদি আরবের দাওয়াতে অনেক সহি আকিদার আহলে ঘরানার দায়ীরা বক্তারা এক সময় বলেছিল আমার সম্পর্কে যে এইভাবে যদি বলা যায় আর ভুল ধরা যায় তাহলে আমাদের লোকজন কমে যাবে শ্রোতা কমে যাবে আমাদের শ্রোতা কমে যাবে আমাদের আশেপাশে বহু এই সৌদি আরবে দাওয়া সেন্টার আছে যেগুলিতে এরকম কিছু সহি আকিদার কিন্তু দুর্বল ইমানের দায়ী আগে চাকরি তারপরে আগে আপনার মানুষের সাথে সবার সাথে সম্পর্ক খাতির এই খাওয়া দাওয়া পার্টি সব দলের অনুষ্ঠানে যাওয়া আর তারপরে তখন দাওয়া আগে পেটের দাওয়া তার তারপরে তখন হ্যাঁ হকের দাওয়াত কোরআন হাদিসের দাওয়াত যার ফলে ওরা একসময় আমাকে বলেছিল জি পরোক্ষভাবে বলেছে যে এইভাবে ক্লিয়ার করে যদি ভুল ধরা যায় তাহলে আমাদের লোকজন কি আসবে লোকজন আসবে না আমি তার উত্তরে বলার দরকার নেই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যেই লোক আমাকে সেই কথাটি তাদের পক্ষ থেকে বলেছিল তাদেরকে বলেছিলাম যে আমি যখন চোদ্দশো বিশ হিজড়ির মহারমে প্রথম আসি আর এসে শুরু করি দাওয়ার কাজ আমাদের সেন্টারে পনেরোটা লোক নিয়ে শুরু করেছিল প্রথম দিনের ক্লাসে কয়টা লোক ছিল তাও জুমার পরে এইগুলো ছোট দার্সে না জুমার পরের আলোচনায় মাত্র পনেরোটি লোক নিয়ে শুরু করেছিল সেটা আলহামদুল্লাহ বাড়তে বাড়তে অল্প ছয় মাস এক বছরের মধ্যে একশো আশি একশো দেড়শো দেড়শো বেশ কিছুদিন ধরে দেড়শোর মধ্যে থাকলো তারপর দুইশো আড়াইশো তিনশো এখন বুঝতে পারছেন যে জুমার দিনে হ্যাঁ, তিনশো সাড়ে তিনশো লোক হয়ে যায় জায়গা দেওয়া সম্ভব হয় না তাহলে আমি এই কথাই বলবো বা বলেছিলাম তখন তাদেরকে আর এখনো বলছি যে যদি মানহাজ ক্লিয়ার করার কারণে শ্রোতা কমে যায় বা ছাত্র কমে যায় বা যারা আমাদের কাছ থেকে এলেম থেকে লাভবান হবে তাদের সংখ্যা কমে যায় তো প্রথম আমার কমত হ্যাঁ আমার একেবারে দার্স খালি কেউ শিখতো না বরং আলহামদুলিল্লাহ এখান থেকেই দামাম ইসলামিক সেন্টার থেকে সারা দুনিয়াতে সরাসরি অথবা পরোক্ষভাবে অনলাইনে অথবা ডাইরেক্ট শিখে গিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজ করছে আলহামদুলিল্লাহ কিন্তু যারা মানহাজ গোপন করতে চেয়েছিল তাদের কাছ থেকে কতটা শিখেছে তারাই বলবে আমি বলবো না লোক কমে যায় এই কথা এই ধারণা তাদের ভ্রান্ত ধারণা এই একটা উত্তর এই সংশয়ের যে যদি ক্লিয়ার করে বলি হ্যাঁ তার কি হয়ে যাবে যে আমি সালাফি আকিদার লোক আমি সালাফি মানহাজের লোক আমি আহলুল হাদিস আমি ভাই কোরআন সোনার অনুসারী আর এই দলগুলিতে ভুল আছে এই দলে মানহাজগত ভুল আছে এই দলে এই বিদাতে বিদাত আছে এসব কথা বললে লোক কমে যাবে একটা উত্তর দিলাম সেটা হচ্ছে যে যদি কমতো তাহলে যারা যেসব দায়ী আলেমরা ক্লিয়ার বলে যাদের মানহাজ ক্লিয়ার তাদের অনুসারী সংখ্যা বা তাদের শ্রোতাদের সংখ্যা কমে যেত কমছে কমে না তাহলে উত্তর হলো একটা দ্বিতীয় উত্তর হচ্ছে যে ইসলামে কোয়ান্টিটি পরিমাণের গুরুত্ব বেশি না কোয়ালিটি ধরনের গুরুত্ব বেশি হ্যাঁ কোয়ালিটি ধরন কি ধরনের কাজটা হয়েছে কতটা পরিমাণ হয়েছে ওইটা দেখার বিষয় নেই কত সুন্দর কাজ হয়েছে লিয়াবুল আকুম আইয়কুম আহসান বেশি সুন্দর আকসারও বলা হয়নি বেশি পরিমাণ এটা বলা হয়নি জি কোরআনের দুটি হাতে সুরা কাহাফে আছে সুরে মুলকেও আছে আহসান আমলের কথা আকসার আমল করতে হয় যে কার আমল বেশি কার আমল কোয়ালিটি বেশি সুন্দর হয়ে গেল রাসুল্লাহামের হাদিস প্রসিদ্ধ আপনার জানা আছে খাইবারের যুদ্ধে খাইবার বিজয়ের ঘটনা আলী রাজি আল্লাহ তালানো আলী রাজি আল্লাহ তালান চোখ উঠেছে অসুস্থ হ্যাঁ নবী করিম সাল্লাম বেশ কিছুদিন ধরে অবরোধ চলছে কিন্তু খাইবার বিজয় হচ্ছে না ইহুদিরা কেল্লার মধ্যে দুর্গের মধ্যে একবারে সুরক্ষিত বললে লাউতিয়ান্না গাদান আগামীকালকে এমন এক ব্যক্তি গাদান রাজলান এমন এক পুরুষ এমন এক ব্যক্তিকে বীর পুরুষকে দেব সে ইসলামের পতাকা হাতে তুলে জি রাজলান ইহিবুল্লাহ রাসুল ইহিবুল্লাহ রাসুল যে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে ওই লোক আর ওকেও আল্লাহ এবং তার রসুল সাল্লাহাম ভালোবাসেন সাল্লাম আলাইয়া দেহ তার হাতে আল্লাহ বিজয় দান করবেন কালকেই খাইবার বিজয় হয়ে যাবে যেহুদিনে পরাজিত ভবিষ্যৎবাণী করে দিলেন সকালবেলা সবাই ছুটে আসছে কিন্তু যাকে মনে মনে রেখেছেন সিদ্ধান্ত করে তিনি আসছেন না এদিক সেদিক দেখে সবাই তো মনে করছে মাথা উঠিয়ে যে আমাকে রাখবে হয়তো আমাকে বলবে কাজ হয়ে যাবে তাহলে আমি তো আজকের এটা হাসিল করতে পারবো মর্যাদা বলছে আইনা আলী না আবি তালেব আবু তালেবের ছেলে আলী কোথায় বলছে হোয়াই আস থেকে আইনি তার চোখ উঠেছে রসুল্লাহ বললেন যে নিয়ে আসো নিয়ে আসা হলো চোখ খুলতে পারছে না দেখতে পাচ্ছেন বাবা সাকাফি আইনে দুই চোখে থুথু দিয়ে দিলেন বাড়িয়া সাথে সাথে ভালো হয়ে গেলেন আল্লাহ ইয়াকুন বেহি অজন মনে হচ্ছে কোনো অসুখই নেই আর জি তারপরে বললেন যাও জি ইয়ারাসুল আল্লাহ আগে আলী বলছেন আমাকে যে পাঠাইছেন তো আমি কি করব গিয়ে কি একেবারে এমন লড়াই করবে যে হয় ইসলাম না হইলে লড়াই মার এটা বলছেন না না না ওইটা না চলে যাও তাড়াহুড়া করবে না গিয়ে তাদের একবারে উঠানে আঙ্গিনাতে পৌঁছে যাও হাত্তান তানজালাবি উনফুজ এলার ইসলেখ হাত্তা তানজালাবে সাহাতেহিম তাদের একেবারে ফিল্ডে একেবারে তাদের কাছাকাছি যাবে যা তোমার কথাগুলি পৌঁছে দিতে পারো সোম্মাদুহম ইসলাম ইসলামের দাওয়াত দিবে আগে দাওয়াত দাওয়াত দিবে লাইলাহিল্লাহর দাওয়াত দিবে যদি এই দাওয়াত দেওয়ার ফলে তোমার লাহাদি আল্লাহ বেকার ওয়াহেদান খাইরুল্লাহ কামিন হোমরের নাম বেশি না তোমার দ্বারা যদি আল্লাহ একজনকে হেদায়ত করেন কয়জন বলেছেন একজনকে আমরা জীবনেও একজনকে পড়াইনি একজনের জন্য যদি কেউ পার্সোনাল প্রশ্ন করতে আসে তো আমাদের সময় দেওয়াই মুশকিল হয়ে যায় একজন দুজনকে আলাদা আলাদা করে সময় দিব প্রশ্ন করলে বলে যদি তার আলোচনা প্রশ্ন করে দিবে এত সময় দেওয়া সম্ভব না একমাত্র যদি পার্সোনাল কোনো মাসলা থাকে সেটা আলাদা কথা আর রসুল্লাহাম বলছেন বেশি না হে আলী তোমার দ্বারা যদি আল্লাহ একজনকে হেদায়ত করেন তাহলে এখানে কোয়ালিটি দেখা হয়েছে না পরিমাণ দেখা হয়েছে কোয়ান্টিটি কোয়ালিটি দেখা হয়েছে যে একজন কোয়ালিটির মানুষ কোয়ালিটির মুসলিম যদি হেদায়ত হয়ে যায় এটা লাল উঁট যে আরবদের সবচেয়ে মূল্যবান সম্পদ তার চাইতে ভালো হবে তোমার তাহলে সহি আকিদার কথা ক্লিয়ার বললে মানহাজকে ক্লিয়ার স্পষ্ট করে দিলে লোক কমে যাবে এসব কথা হাদিস বিরোধী তাই না আপনার দ্বারা কতজন হেদায়ত হলো এটা দেখার বিষয় নাই কতজন আপনার শ্রোতার ফলোয়ার আর ভিউয়ার এটা দেখার বিষয় নাই আপনার দাওয়াত দ্বারা কতটা মানুষ লাভবান হচ্ছে কতটা মানুষ খাঁটি মুসলিম হইতে পেরেছে সেই আকিদে আসতে পেরেছে কেমন কোয়ালিটির মুসলিম তৈরি হয়েছে আকিদা বলে এটা হচ্ছে দেখার বিষয় এটা হচ্ছে কোয়ালিটি তারপরে মনে রাখবেন যে রসুল উল্লাস এই কথাও বলেছেন যে সহি আকিদার দাওয়াত দিলে মানুষের সংখ্যা কমে না বাড়ে যেটা খাঁটি ইসলাম কোরআন সন্ন্যার ইসলাম তৌহিদ সন্না ভিত্তিক ইসলাম সেই দাওয়াত যদি মানুষের কাছে দেন তাহলে এটা এত বড় নিয়ামত আল্লাহ রবুল আলমিনের যে বুঝে নিবে পেয়ে যাবে সে মনে করবে যে আমার জীবনে কেউ যদি কোটি টাকা দিত এত বড় নিয়ামত হইতো না যে নিয়ামতটা অমুকের কাছ থেকে পেয়েছি যদি সহি আকিদা মানহাজটা এখান থেকে না বুঝে যেতাম তা বুঝতে পারতাম না কত বড় নিয়ামত তাহলে এই জন্য মানুষ সহি আকিদা বুঝে নেওয়ার পরে পিসপা হয় না যতই রকমের কষ্ট হোক আর বালা মুসিবত আসুক না পিসপা হয় না